বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমাদুহু বানসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত পিস টিভি বাংলা এর সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুবকদের সমস্যা বিষয়ক যুব সমাজের তাদের সমস্যা সমাধান এবং দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের আয়োজিত এই অনুষ্ঠানে শ্রুতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি শুরুতে তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শাইখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এবং আরও আছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শেখ শাহ অলিউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ যুব সমাজ একটি দেশের জন্য এক বিশাল শক্তি এক প্রেরণা যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ যে দেশের যুবকরা তাদের এই অফুরন্ত সম্ভাবনাময় শক্তিকে তাদের কর্ম প্রেরণা তাদের বিশ্বাস ও আকিদা এবং এসবের সমন্বয়ে তারা দেশকে তার তথা জাতিকে ব্যক্তি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায় সেই জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকে পবিত্র কোরআনের কি নির্দেশনা এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যুবকদের জন্য কি প্রেরণা দিয়ে গেছেন এই বিষয়গুলোই আমরা আজকে যুব সমাজের কাছে তুলে ধরব তো আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করে আসছিলাম তারই অংশ হিসাবে আমরা শায়েক শাহ অলিউল্লাহর কাছে প্রথমে আসব যে এই যে সময়ের স্রোতে আজকে পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে এবং এই স্রোতে পৃথিবী ব্যাপকভাবে এগিয়ে চলছে এটাকে অনেকেই বলতেছে যে ধর্মের সঙ্গে আধুনিকতার একটা সংঘর্ষ যেটা বর্তমানে যুবকদের উপরে প্রভাব বিস্তার করছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন এটা কখনো সাংঘর্ষিক নয় আমি আপনার এই প্রশ্নের উত্তরটা খুব ভেঙ্গে ভেঙ্গে স্বাভাবিকভাবে দেওয়ার চেষ্টা করব এক নম্বর দেখেন আমরা ধর্ম বলতে যা বুঝি যদিও বাংলা ভাষার শব্দ ধ মরে ধর্ম ধৃ ধাতু থেকে এটা হ্যাঁ, ধারণ করার বিষয় আর যা মানুষ স্বাভাবিক চেতনায় নিজের বিশ্বাস এবং চাল চলনে প্রতিষ্ঠিত কিন্তু হ্যাঁ কিন্তু এই শব্দটা বাংলা ভাষায় আমরা একটি ব্যবহার করি কিন্তু সেরিয়া বা ইসলাম ইসলামকে বোঝানোর জন্য ধর্ম শব্দ ব্যবহার করেনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বলেছেন আদ আদ্দিন অর্থাৎ কমপ্লিট গুড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন বলেছেন রব্বুল আলামিন এখন এই দিন আমাদের কাছে চিরন্তন এবং চিরস্থায়ী এই দিনের যাত্রা শুরু হয়েছে আদম আলী ইসালাম থেকে আমভাবে জেনারেলি সাধারণভাবে পৃথিবীতে একটাই জীবন ব্যবস্থা একটাই ধর্ম একটাই দিন তার নাম আল ইসলাম মানুষকে তার জীবনকে পরিচালিত দিয়েছেন বিশেষ অর্থে আমাদের জন্য তা মোহাম্মদ থেকে হ্যাঁ। তার পরিপূর্ণ তেইশ বছর ছয় মাসের চন্দ্র বছরের হিসেবে নাজিল হওয়া কোরআন আল করিম এবং রসুল সাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলী এ দুটির সমন্বয়ে আমাদের জন্য অনন্তের সকল মানব দানবের একমাত্র গাইডলাইন এবার আসেন কোরআন এবং সুন্না আমাদের জন্য ইসলামের দুইটি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সোর্স বা উৎস উৎস এই দুইটি উৎস আমাদেরকে জীবন ধারণের সব বিষয় এক এক করে বলে দিয়েছে এবার যদি আমরা বলি আধুনিক জীবনের যত বিষয় আশয় রয়েছে কোরআন এবং সুন্নাতে কি রয়েছে তা বা আধুনিক বিজ্ঞানের এত উৎকর্ষতা চোখ ধাঁধানো আবিষ্কার তার কি কোনো ইঙ্গিত কোরআন আর সুন্না দিয়েছে তাহলে আমরা খুব বিনয়ের সাথে বলি তাহলে দেখুন বন্ধু কোরআন আল করিম যার উপর নাজিল হয়েছে অন্তত একটি উদাহরণ দিই তিনি নবী এবং রসুল হওয়ার অনেক আগে মাত্র তার চার বছর বয়সে তার ওপেন হার্ট সার্জারি হয় যেটাকে আমরা আজকের আধুনিক সময়ে এসে চিকিৎসা বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ওপেন হার্ট সার্জারি কিন্তু আমরা যার উম্মত বলে দাবি করি যিনি আমাদের জন্য মোয়াল্লিম হিসেবে প্রেরিত হয়েছেন যার উপর কোরআন নাজিল হয়েছে যিনি আমাদের আধুনিকতাকে শাসন করতে বলেছেন ইসলাম দিয়ে কোরআন আর সুন্না দিয়ে তার চার বছর বয়সেই ওপেন হার্ট সার্জারি হয়েছে শুধু তাই না রব্বুল আলমিন তাকে আকাশ ভ্রমণ করিয়েছেন জমিনে আজকে এখনো আমরা এত দ্রুত গতির কোনো বাহন আবিষ্কার করতে পারি নসুল সাল্লাম রাতের অল্প সময়ের মধ্যে মাক্ষাতুল মুকাররামা থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছেন আবার ওখান থেকে সাত আকাশ ভ্রমণ করে ফিরে এসেছেন আজকের আধুনিকতা কি মেয়েরাজের সাথে টাক্কা দিতে পেরেছে সুতরাং ইসলাম আগে না আধুনিকতা তারা অনেক কিছু আবিষ্কার করেছে রকেট আবিষ্কার করেছে কিন্তু বোরাকের সমক্ষমতা সম্পন্ন এর ধারে কাছেও শুধু তাই না পারে নাই যদি মোহাম্মদ সাল্লাহ আলসেমের মেয়েরাজের কথা আপাতত স্টপ রাখলাম কোরআন আল কিম রব্বুল আলমিন সুলাইমান আলী ইসালামের কথা তুলে ধরেছেন সুলাইমান আলী ইসালাম তার হুদহুদ পাখির মাধ্যমে রানী বিলকিস সাবা রাজ্যের রানী বিলকিসের খবর শুনলেন সংগ্রহ করলেন রানী বিলকিসের সিংহাসন ছিল ওয়ালাহা আরশ নাজিম এটা মহান সিংহাসন ছিল হুদহুদ পাখি বলল সুলাইমান আলী ইসালাম বললেন কে আছো এমন হাজার মাইল দূরে সাবা রাজ্যের রানীর সিংহাসনটা এখানে নিয়ে আসতে পারো কোরআন আল করিম বলছে কালা মিনাল জিন একজন সুটম শক্তিশালী অভিজ্ঞতা সম্পন্ন জিন বলল ও সুলাইমান আমি আপনার কাছে বিশাল সিংহাসন হাজার মাইল দূর থেকে নিয়ে আসব কাবলা আন তাকুম আমি মাকামিক রাজ দরবারের কার্যক্রম শেষ করে বেরিয়ে যাওয়ার আগে কিন্তু রব্বুল আলমিন তুলে ধরেন কাল আল্লাহ দাহু আইল মিনাল কিতাব একজন মানুষ যার কাছে কিতাবের জ্ঞান ছিল একজন মানুষ তার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন সুলাইমান আমি আপনার কাছে হাজার মাইল দূর থেকে বিশাল সিংহাসন নিয়ে আসবো চোখের শালটার উপর থেকে নিচে পড়ার আগে পলক পড়ার আগে প্রশ্ন করতে পারি অনেকে আধুনিক লোকজন আচ্ছা হাজার মাইল দূর থেকে বিশাল সিংহাসন চুকের পলক পড়ার আগে আসছিল আনাল করিম বলছে যখন তার সামনে দেখলেন মুহূর্তের মধ্যে বিশাল সিংহাসন হাজার দূর থেকে চলে এসেছে তো আজকের বিজ্ঞান যা করতে পারেনি কোরআন আল করিম বলছে কোরআন নাজিল হওয়ার আগে পৃথিবীতে তা হয়েছে সুতরাং আধুনিকতার এই ধাক্কা দিয়ে কোরআন আল করিমকে ফেলে দেয়া যাবে না ইসলামকে ফেলে দেয়া যাবে না বরং আজকের আধুনিকতার যত বিষয় সব কিছু ছুঁয়েছে কোরআন তাই আমরা পেয়েছি সবকিছু ছুঁয়েছে নবী মোহাম্মদ সাল্লামের জীবন তাই আমরা পেয়েছি কথাটা হলো যে আধুনিকতার যে ধারণাটা এটা পবিত্র কোরআন অথবা ইসলামের ধারণার বৈপরীত্য কোনো বিষয় নয় এই ধারণাটাকে গ্রহণ করতে পারে না এমন না বরং ইসলাম বরং সমর্থন করে আরো সমৃদ্ধ করে উৎসাহিত করে সময়ে সকল যোগে সকল অবস্থায় সবচাইতে আধুনিক জীবন ব্যবস্থা হ্যাঁ। অর্থাৎ সে সময়ের সঙ্গে সংগতি রেখে তার কার্যক্রম বা তার বিধানগুলোকে এগিয়ে চলছে ফলে যুবকদের জন্য এটা কোনো সমস্যা প্রয়োগ করতে পারে প্রযোজ্য হতে পারে শুধু তাই না আমি আরেকটা কথা বলতে চাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দুই নম্বর ইসলামের জীবনবোধের মূল তিউরি কি ইসলামের জীবনবোধের মূল তত্ত্বটা কি কোরআন আল কেরিম রব্বুল আলমিন তা বলে দিয়েছেন ইসলাম কখনো তার আইন বিধান বা হুকুম দিয়ে মানুষের জীবনে ট্রাফিক জাম বাদিয়ে রাখতে বলে না বরং ট্রাফিক জাম ছেড়ে দিয়ে জীবনের ফ্লো স্বাভাবিক রাখতে হবে এর নাম ইসলাম গতিময়তা থাকবে এবং গতিময়তায় যখনই কোনো প্রতিবন্ধকতা আসবে তা সরিয়ে দেওয়ার নামই হলো ইসলাম ইসলাম এবং এটা এমন যে রব্বুল আলমী কোরআন কারিমে বললেন আউদ্দিল্লাহ রাজিম চারটি জিনিস তিনি স্পষ্ট হারাম করে দিয়েছেন একটি হলো মৃত হলো রক্ত হলো শুকুরের গুস্ত আরেকটি হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করা হয়েছে এমন কিন্তু পরক্ষণে রব্বুল যে ব্যক্তি ধর্মদ্রোহী নয় যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহী নয় সে যদি জীবন রক্ষার জন্য ওই চারটি হারামের যে কোনো একটি জিনিসও খেতে হয় ফালা ইসমা আলাই তার কোনো অপরাধ নাই অপারগ অবস্থা যখন তার কাছে আর মানে মানে হ্যাঁ, কিন্তু এই বাধ্য ইসলাম তার জীবনকে সম্মান করেছে জীবন রক্ষার উপরে গুরুত্ব দিয়েছে বেশি পৃথিবীর কোন আধুনিকতা এটা বলতে পেরেছে পৃথিবীর কোন আধুনিক তথ্য এই কথাটা বলতে পেরেছে সুতরাং আধুনিক হয়ে ইসলাম তথাকথিত চোদ্দ শত বছর আগের মধ্যযুগীয় বর্বরতা এই কথাগুলো যারা বলে তারা জানে না তারা ইসলাম সম্পর্কে তো আমাদের প্রফেসর ডক্টর লোকমান আধুনিকতার সঙ্গে ইসলামের প্রকৃতপক্ষে আপনি একটু আগে বললেন যে কোনো সংঘর্ষ নেই তাই না তো বর্তমানে যে আধুনিক সভ্যতা গড়ে উঠতেছে এবং এই সভ্যতার নামে যে অসভ্যতা চলছে আসলে এটা এভাবে বললে মনে হয় অন্যায় হবে না কি বলেন অবশ্যই সাহেব যে আমরা এখন যেটাকে আধুনিক সভ্যতা বলতেছি এটি কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে মানুষ ইনসান থেকে এখন হাইওয়ানের পর্যায়ে চলে যাচ্ছে তাই না পোশাক পরে চলবে এটাই হচ্ছে ভদ্রতা অথচ এখন যেন এই সভ্যতার নামে যে অসভ্যতা চলছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ আমরা যে কথাটা এখানে বলতে চাইছিলাম সেটা হলো যেটা আমাদের শাহলিউল্লাহ বলেছেন যে ইসলাম যে ব্যবস্থাটা দিয়েছে এই ব্যবস্থাটা কোথাও যে থেমে যাবে এরকম ব্যবস্থা দেয়নি অবশ্যই যে হ্যাঁ। কোথাও যে যদি দেখে যে এর যেই ব্যাখ্যাটা আছে অথবা এর যে আইনটা আছে এটা থেমে যেতে পারে অথবা আটকে যেতে পারে অথবা কারোর জন্য এটা প্রতিপালন করা কষ্টসাধ্য হয়ে যেতে পারে তো সেখানে সাথে সাথে কিন্তু একটা বিকল্প অর্ডার রাখা আছে বিকল্প ব্যবস্থা রাখা আছে যাতে ওই সংশ্লিষ্ট ব্যক্তির ওই বিপদ থেকে ওই সমস্যা থেকে উত্তরণের একটা ব্যবস্থা দিয়ে দিয়েছে তো এই আধুনিকতার ধারণাটা কি আপনার আধুনিক বলতে তো ওইটাই যে আপনার বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে আপনার জীবনটা চালাতে পারবেন কিনা কোথাও আটকে যাবে না আটকে যাবে স্বাভাবিক থাকবে এর তো আধুনিকতা যেই আজকে ধরেন আমরা যেভাবে আজকে উড়ে বেড়াচ্ছি এখন এই ধারণাটা যদি আপনার ধর্মে আগে থেকে দিয়ে না রাখতো আপনি তো মনে করতেন যে এটা অসম্ভব অলৌকিক ব্যাপার এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না কিন্তু আপনার আল কোরআনে যে ঘটনাটা উনি বলতে যাচ্ছিলেন সময়ের অভাবে উনি বললেন না হজরত সুলাইমান আল্লাহ ইসলামের যে ওই সময়ে প্রাগৈতিহাসিক সময়ের কথা কোরআন ওখানে আমাদেরকে এনে দিয়েছে এক মাসের যে পথ উনি চোখের পলে চলে যেতেন তো এই যে আকাশ পথের বিষয়টা বিষয়টাকে আমরা আরেকটু ক্লিয়ার করে শুনবো আর একটু পরে আবার ফিরে আসতেছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ মানবতা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ मजबूत পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর विज्ञान ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল সকল সৃষ্টি মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনি মুক্তা আবু হুরেরা রাজি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 এবং বর্তমান যে এই যে সভ্যতার নামে অসভ্যতা চলছে এটা ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করা যায় ধন্যবাদ আমরা ওই কথাটাই ওই সময় আলোচনায় নিয়ে আসছিলাম যে আধুনিকতা বলতে যা বুঝায় এই বিষয়টার সাথে এই থিমটার সাথে বিশেষ করে ইসলাম ধর্মের কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা বৈপরীত্য বিষয় আছে কিনা শুধু আল কোরআন এবং মানুষ ইসলামের দেওয়া যে বিধান আল হাদিস আছে এই ওহির যে বিধানটা আমাদের কাছে রেখে গেছেন এইটুকুর উপরে বেস করেই যদি আপনি কথা বলেন তাহলে আপনি উত্তর দিয়ে দিতে পারেন কিন্তু এই পবিত্র কোরআনে পবিত্র আল হাদিসে যেসব তথ্য প্রাগৈতিহাসিক কালের ঘটনা সরবরাহ করেছে সেগুলো যদি আপনি উপস্থাপন করেন তাহলে তো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন বিষয়টা হয়ে যাবে যেটা সুলাইমান আলাইসাল্লামের একটা ঘটনা পবিত্র কোরআনে বিবৃত হয়েছে যে তখনও এরকম করতে পারতো তাহলে কোরআন যেটা বলতে সেটা হলো যে এটা মানুষের দ্বারা সম্ভব সম্ভব পসিবল মানে এটা অর্থ এরকম হয় যে সভ্যতাটা আসলে কোনো একটি যোগের সঙ্গে বেঁধে ফেলার কোনো সুযোগ সুযোগ নেই আমরা আজকে যেটা আধুনিক বলতেছি আমাদের আগে যারা ছিলেন তাদের সময়কালকেও তারা কি বলেছেন আধুনিক বলেছেন আধুনিক আধুনিক বলে এভাবে এগিয়ে যাবে তাহলে যে আধুনিক যুগে কিছু ভালো জিনিস আছে কিছু মন্দ জিনিস আছে আপনার দ্বিতীয় হ্যাঁ। প্রশ্নটার আমি সংক্ষেপে যদি বলি যে আমাদের এখানে সভ্যতা নামে অসভ্যতার যে বিস্তারটা ঘটছে সভ্যতার যা কিছু আছে সেটাতে সবই আসলে পজিটিভ হওয়ার কথা যেটা ফিল দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা দুনিয়ায় যে সমৃদ্ধি সুখ আছে সেটাও আল্লাহ আমাকে দাও পরকালের যে সুখ সমৃদ্ধি আছে সেটা আমাকে দাও তাহলে সভ্যতার যে আবিষ্কারটা এই যে আজকে যে কিছু আবিষ্কার করেছে মারণাস্ত্র হোক বা মিডিয়া হোক যা কিছু আপনি দেখছেন ইন্টারনেটের মাধ্যমে ইমেলের মাধ্যমে যা কিছু আবিষ্কার করেছে মহা আবিষ্কার এটা মানুষের কল্যাণের জন্য কিন্তু অসভ্যতাটা কোথায় অসভ্যতাটা হলো যে এই সভ্যতাটার ব্যবহারে কি ব্যবহারিক জীবনে এটার যখন ব্যবহার করতে যাচ্ছে সেই সময় এটাকে অসভ্য ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ এটাকে ব্যবহার তখন মনে হচ্ছে যে এই সভ্যতাটা অসভ্য হয়ে যাচ্ছে আসলে তা না সুন্দর করে বলেছেন যুগ সময় আর এই মানে আধুনিকতা এর গোলক ধাঁধায় পরে ধ্বংস হয় না বরং ক্ষতি থেকে যদি বাঁচতে চাও ইমান আনো আর দুই নম্বর ও আধুনিকতার এই সব বিষয় সবগুলোকে ভালো কাজে লাগাও ভালো কাজে লাগাও ভালো কাজে ব্যবহার করো তো শুক্রান আমাদের শাহেখ ইউসুফ আব্দুল মজিদ আপনি এই যে আমলের বিষয়টা আমল মানে সৎকর্ম যুবকদেরকে যে তাদেরকে তাদের মানসিকতা তাদের চেতনাকে যে মজবুত করবে তাদেরকে সত্যিকার অর্থে এই জাতির জন্য একটা সম্পদে পরিণত করবে এটা তো অবশ্যই সৎকর্ম দ্বারা তো এই সৎকর্মের বলে থাকি যে আমলে সলেহ আমলে সলেহটার বিষয়ে একটু আমাদেরকে জানাবেন যে যুবকরা কিভাবে তারা তাদের চরিত্রকে গঠন করে দেবে এখানে যে বিষয়টা আমরা এতক্ষণ শুনে আসছি যে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিকতা আসলে ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত অপরিবর্তনীয় যার ভিতরে কোনো পরিবর্তন আসতে পারে না এবং যে আধুনিকতাটা আমরা দেখছি তা আমরা আধুনিকতা দেখে আমরা মনে করি যে আধুনিকতা আমরা না ধরি তা আমরা পিছিয়ে গেলাম আবার আধুনিকতা ধরতে গিয়ে ইসলামী মূল্যবোধকেও বিসর্জন দিতে হয় এবং এটা যেটা বাস্তব যে ইসলামিক জীবন সেটা মোস্ট মডার্ন সেটা সবচেয়ে আধুনিক এর চেয়ে আধুনিক হ্যাঁ। আর হতে পারে না ইসলাম যে পবিত্রতা যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং যে মূল্যবোধ শাশ্বত মূল্যবোধ যেগুলো আমাদেরকে শিখিয়েছে একজন মানুষ বর্তমান আধুনিকতার নামে তারা পাশবিকতার বহিপ্রকাশ ঘটাচ্ছে অমানবিক কার্যক্রম প্রগতির নাম বেলাল্লাপনা ভায়াপনা ছাড়া আর কিছুই তারা দিতে পারছে না মডার্ন সিভিলাইজেশনের যে সমস্ত ইকুইপমেন্ট আমাদের জীবনের প্রবাহ প্রবাহমান করতে যেগুলো আমাদের সুবিধা হয় এবং যেগুলোর ভিতরে আমাদের ধর্মীয় মূল্যবোধে কোনো আঘাত আসে না সেটাকে তো আমরা গ্রহণ করেই যাচ্ছি সেক্ষেত্রে তো আমরা প্লেনে চড়ি আমরা গাড়িতে চড়ি আমরা ভালো চিকিৎসা নেই আমরা ভালো প্রাসাদ তৈরি করে সেখানে বসবাস আমরা করতে পারি যেগুলো আমাদের জন্য মোবা হালাল কিন্তু মডার্ন সিভিলাইজেশনের নামে যে ধর্মীয় মূল্যবোধ আঘাতকারী যে সমস্ত বিষয় আছে ধারণা এবং জড়বাদী সভ্যতা মাধ্যমে যেখানে আখেরাতের চিন্তা থেকে পারলৌকিক জীবনের ধ্যান ধারণা থেকে মানবিক মূল্যবোধ থেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দেয় সেগুলোকে তো আমরা কোনোভাবেই সমন্বয় করতে পারি না এবং সেগুলো যে ভোগবিলাস যে ধর্মীয় মূল্যবোধকে বাদ দিয়ে জীবনকে ভোগ সর্বস্ব করে তোলার জন্য যেগুলো কাজ করতেছে সেগুলোর থেকে তো আমাদের আমরা জড়বাদিতাকে হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ বলবো না শুধু তাই না যারা পৃথিবীর সুখ সব নিজেরা ভোগ করতে চায় এটারও বিরুদ্ধে আমরা নই তবে আমরা দুই তিনটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আজকেরই আধুনিক সমাজে আধুনিকতার নামে আর সকল সুখ ভোগ করার নামে তারা যখন অন্যায় লিপ্ত হন হারামকে নিষিদ্ধ কাজকে উদ্বুদ্ধ করেন তখন আমরা দেখতে পাই তারা আমাদেরকে উপহার দিয়েছেন AIDS H I V virus এটা কি হারাম অশ্লীলতা অন্যায় ছড়িয়ে পড়ার ফল নয় আমরা এই প্রশ্নটা তাদেরকে করতে চাই যারা অতি আধুনিক তাদেরকে বলতে চাই এইচ আইভি এইডস কাদের দেয়া উপহার আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই সুখ চান কিন্তু বন্ধু আপনার কি পরিবার আছে সারাদিন কাজ করে ঘরে গিয়ে বউয়ের হাতে একটু সুখ একটু আনন্দ একটু বউয়ের আচ্ছা, পারিবারিক জীবন কি তারা উপহার দিতে পেরেছেন হ্যাঁ তারা কি বাবা মা আর সন্তান সন্ততির একীভূত এই সুন্দর জান্নাতি পরিবেশ যেটা এখন আমাদের মধ্যে আছে তারা কি দিতে পেরেছেন আমরা যদি বলি যে আসলে তো এটা সভ্যতা নয় সুতরাং বরং এটা হচ্ছে একটা বিকৃত মানসিকতা শুধু তাই না পরিবার ভেঙে যাচ্ছে ইসলাম বলছে একটি মানুষ যে তার শিক্ষা যে তার যৌবন যে তার জীবন দিয়ে তিল তিল করে পরিবার গড়ে তুললো বিল্ডিং বানালো সম্পদ তৈরি করলো সন্তান বড় হলো আপনারা বলেন যে বৃদ্ধ তুমি ওল্ড হোমে চলে যাও আমরা প্রশ্ন করতে চাই সারা জীবন পরিবারটাকে যিনি দিলেন বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে এটা কেমন আধুনিকতা অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই বৃদ্ধের অবদানেই কিন্তু এই পরিবার এই পরিবার এই পরিবারের যাবতীয় উন্নতি এটা কেমন আধুনিক অথচ শেষে সেখান থেকে বিতাড়িত সেখান থেকে সে বিতাড়িত কি নির্মম আমরা আধুনিকতার বিরুদ্ধে নই আমরা কেবল আধুনিকতার অশ্লীলতা অন্যায় অনাচারকে প্রত্যাখ্যান করতে চাই নিজেদের স্বার্থে আমরা আবার একটু ফিরে আসি যুবকদের প্রসঙ্গে যে এই যে আধুনিকতা অন্যায় এই বিষয়গতে আমরা আধুনিকতাটা যুবকদের চরিত্রে মানসিকতায় বেশি প্রভাব বিস্তার করতেছে কারণ এখানে কিন্তু একটা সুস্পষ্ট বিষয় যে যে কোনো আবিষ্কার যে কোনো সভ্যতাই বলি অথবা যে কোনো শিক্ষা বিজ্ঞানের যে কোনো শাখার ক্ষেত্রে যুবকরাই কিন্তু সবার আগে এগুলোকে গ্রহণ করে তাই না এই ক্ষেত্রে যে আজকে যুব সমাজ ধর্মীয় মূল্যবোধ থেকে অনেকাংশেই পিছিয়ে পড়তেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য হ্যাঁ, জগতে অন্যায় থাকবে অমঙ্গল থাকবে কিন্তু তারপরেও আমাদেরকে ন্যাক আমলের দ্বারা সৎ কর্মের দ্বারা একমাত্র যুব চরিত্রকে গঠন করা যাবে এর কোনো দ্বিতীয় বিকল্প নেই যেখানে ভদ্রতা আছে সেখানে অভদ্রতা থাকবে যেখানে পুণ্য আছে পাশাপাশি পাপ থাকবে কিন্তু তাই বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সুবাহানুয়াত আল্লাহ আমাদেরকে অনুপ্রাণিত করেছেন লা তু রহমতিল্লাহ আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য অপারিত যুবকরা সৎকর্মের দ্বারা নেক আমলের দ্বারা তারা অবশ্যই তাদেরকে চরিত্রবান এবং আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে ইসলামের এই ব্যবস্থা ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যবস্থা মানুষের সামনে উন্মুক্ত নেই আল্লাহ সুবাহান হাত আমাদেরকে ইসলামী আদর্শে চরিত্র গঠন করার